করার পক্ষে তারা যারা বিভিন্ন দিনে করেন তাদেরকে আমরা সহি মনে করি না তাদেরকে বিভিন্ন ভাষায় আমরা গালিগালাজ করে থাকি মন্দ বলে থাকি আবার যারা আমরা একই দিনে না করে বিভিন্ন দিনে করি তারা একই দিনে যারা করে থাকেন তাদেরকে আমরা গোমরা ফেতনাবাজ বিভিন্ন ধরনের গালিগালাজ করে থাকি এই বিষয়ে আসলে কোরআন সুন্নার সমাধান কি এই বিষয়টি আজকের পৃথিবীতে নতুন কোনো বিষয় নয় যুগে যুগে ওলামাই কেরাম এই বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা তাহকিক করে আসতেছেন মুসলিম ওম্মার একজন বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি এই বিষয়ে মুসলিম ওম্মার সামনে মতামত ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে সমগ্র পৃথিবীতে যতদূর পর্যন্ত চাঁদ দেখার খবর পাওয়া যাবে ততটুকু পর্যন্ত সকল মুসলিম একই সাথে সিয়াম পালন করবে একই সাথে ঈদ পালন করবে এ ব্যাপারে তার সুস্পষ্ট মতামত ফিখের কিতাবসমূহে লিপিবদ্ধ রয়েছে অপরদিকে মুসলিম উম্মার আরেকজন সম্মানিত ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি মুসলিম উম্মাকে মাতালের উপরে নির্ভর করে অর্থাৎ চাঁদের উদয়স্থল অস্তস্থলের উপরে নির্ভর করে বিভিন্ন সময়ে আরম্ভ করার প্রতি তিনি মতামত ব্যক্ত করেছেন তাহলে দুইজন সম্মানিত ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই দুইজন ইমামেই সমগ্র মুসলিম বিশ্বের মুসলিম ওম্মার নিকট গ্রহণযোগ্য ইমাম এই দুইজনেই এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু তারা একজন আরেকজনকে কখনো গোমরা বলেন নাই ফেতনাবাজ বলেন নাই দুইজন দুইজনের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করেছেন এই দুটি মতকে সমন্বয় করে শায়েখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাহুল্লাহ যাকে মুসলিম বিশ্বের সমস্ত ওম্মাহ মুসলিম বিশ্বের শীর্ষ আলেমদের অন্তর্ভুক্ত করে থাকেন আধুনিক যুগের বিশ্ববিখ্যাত আলেম শেখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি এই দুটি মতামতকে একত্রিত করে সমাধান দিয়েছেন যে দুটি মতামতেই সহি এবং এই দুটি মতামতের পক্ষে বিপক্ষে অনেক দলিল প্রমাণ রয়েছে তিনি তার ফতোয়াফি আহকাম সিয়াম এই গ্রন্থে তিনি অত্যন্ত সুন্দরভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলের যুক্তিসমূহ তিনি তুলে ধরেছেন এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলের যুক্তিসমূহ দলিলসমূহ তুলে ধরেছেন তোলার পরে তিনি বলেছেন দুটি মতেই সহি তবে আমার নিকটে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ এর মতটি অধিক সহি তো এইভাবে যদি আমরা একজন আরেকজনকে মন্দ না বলে খারাপ না বলে গালিগালাজ না করে আমরা যদি দুটি মতামতের প্রতি সম্মান প্রদর্শন করি আর যে কোনো একটি মতামতের উপরে আমল করি তাহলে আমরা হকের উপরে আছি বলেই মনে করতে পারি এজন্য যারা একই দিনে করেন তারাও সহি মতের উপরেই আছেন যারা বিভিন্ন দিনে করেন তারাও সহি মতের উপরেই আছেন তবে আমরা শাইখুল ইসলাম ইমাম ইবনে মিয়া রহমতুল্লাহের মতকে অগ্রাধিকার দিয়ে থাকি যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে আমরা ভিন্ন দিনে করার বিষয়ে যুগ যুগ ধরে আমাদের দেশে চলে আসতেছে এখন হঠাৎ করে আমরা যদি একই দিনে করার পক্ষে নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিই তাহলে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর ঈদের জামাত সিয়াম এগুলো জামাতবদ্ধ আবাদত এগুলো একাকি করা যায় না এজন্য জামাতের প্রতি বৃহত্তর জনগোষ্ঠীর প্রতি দৃষ্টি রেখেই এই কাজগুলো করা অধিক যুক্তিযুক্ত এজন্য আমি সকল সম্মানিত ভাই এবং বোনদেরকে অনুরোধ করব যে আমরা এই বিষয়টি নিয়ে বেশি বিতর্ক না করে আমরা একজন আরেকজনের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং আমরা দুটি মতকে সম্মান করি যে যেটার উপরে আমল করি সে সেটির উপরে সহি হকের উপরে আসি বলে আমরা মনে করি এজন্য বিশেষ করে আমাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই বিষয়টি নিয়ে যে নিজেদের মধ্যে আমরা বিতর্ক না করে যে শাইখুল ইসলাম এবং বর্তমান দুনিয়ার যিনি শিষ্য ইমাম মোহাম্মদ বিন সোহালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাকে আমরা সবাই সম্মান করি সবাই আমরা তার ফতোয়াসমূহ গ্রহণ করে থাকি তার ফতোয়া ফি আহকাম সিয়াম এইটি যদি আমরা ভালো করে দেখি সেখানে আমরা বিষয়টি সমাধান পেয়ে যাব আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র রমাদান মাসের সিয়াম আল্লাহর নির্দেশিত পন্থায় অনুসরণ করে পালন করে আমরা যেন সিয়ামের রহমত মাকফেরাত সব কিছু লাভ করতে পারি আল্লাহাক সে তৌফিক দান করুন আমিন ইয়ারাবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু